বিজয় নিশান আমরাই তুলি সুর তুলি আমরা বিজয়ের মুক্তির মিছিলে আমরাই সৈনিক আমরা আতঙ্ক জালিমে বিজয় নিশান আমরাই তুলি সুর তুলি আমরা বিজয়ে মুক্তির মিছিলে আমরাই সৈনিক আমরা আতঙ্ক জালিমে বিজয় নিশান আমরাই তুলি সুর তুলি আমরা বিজয়ে মুক্তির মিছিলে আমরাই সৈনিক আমরা আতঙ্ক জানিবে আমরা আতঙ্ক জানিবে অশান্ত দাবানল পুরে করে খাক জবে আমরাই প্রথমে গর্জে উঠি হায় না পিসাচার অসভ্য দানবের গর্জন রুখতে বক্ষপাতি যুগে যুগে আমরা মুক্তি কামিসে না আমরা হুঙ্কার তাগুতে আমরা আতঙ্ক জানিবে আমরা আতঙ্ক জালিমে বিজয় নিশান আমরাই তুলি সুর তুলি আমরা বিজয়ে মুক্তির মিছিলে আমরাই সৈনিক আমরা আতঙ্ক জালিমে আমরা আতঙ্ক জালিমে আমাদের রক্তে লেখা হয় ইতিহাস সময়ের কাণ্ডারি আমরা সত্যের অভিসারী অতন্ত্র প্রহরী অন্ধকারে চাঁদ সিতারা আমরাই নির্ভীক ঢিকে দিক আমরাই সৈনিক সত্যে আমরা আতঙ্ক জানিবে আমরা আতঙ্ক জানিবে বিজয় নিশান আমরাই তুলি সুর তুলি আমরা বিজয় মুক্তির মিছিলে আমরাই সৈনিক আমরা আতঙ্ক জানিবে আমরা আতঙ্ক জানিবে আমাদের চেতনা আকাবির দেওবন্ধ আলকার জিন্দেগি রেশমি রুমান আজাদি বালাকট পলাশির প্রান্তর আমরাই আনি ভোর নতুন সকাল আমরাই ভেঙে চুরে চুরমার করে দেই মসনদ গৌর গোবিন্দে আমরা আতঙ্ক জালিবি আমরা আতঙ্ক জালিবি বিজয় নিশান আমরাই তুলি সুর তুলি আমরা বিজয় মুক্তির মিছিলে আমরাই সৈনিক আমরা আতঙ্ক জালিবি বিজয় নিশান আমরাই তুলি সুর তুলি আমরা বিজয়ে মুক্তির মিছিলে আমরাই সৈনিক আমরা আতঙ্ক জালিমে আমরা আতঙ্ক জালিমে আমরা আতঙ্ক জালিমে আমরা আতঙ্ক জালিমে আমরা আতঙ্ক জালিমে আমরা শিল্পী কলরবে